শহীদেরা আমাদের গৌরা শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের বিপ্লবী শপথের ফাগুনের ফুলে রাঙা সৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের বিপ্লবী শপথে ফাগুনের ফুলে রাঙা সৌরভ শহীদের আমাদের গৌরব জিহাদের ময়দানে শহীদের ত্যাগ পেরুনার উচ্ছ্বাসে জাগে অনুরাগ জিহাদের ময়দানে শহীদের ত্যাগ পেরুনার উচ্ছ্বাসে জাগে অনুরাগ জিহাদের ময়দানে শহীদের ত্যাগ পেরুনার উচ্ছ্বাসে জাগে অনুরাগ শহীদেরা বেঁচে রয় আমাদের চেতনায় শহীদেরা বেঁচে রয় আমাদের চেতনায় অন্তরে জাগে উৎসব শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌর শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের বিপ্লবী শপথে আগুনের ফুলে রাঙা সৌর শহীদেরা আমাদের গৌরব শহীদের খুনে রাঙা কোরআনের পথ চলবো সে পথ ধরে করেছি শপথ শহীদের খুনে রাঙা কোরআনের পথ চলবো সে পথ ধরে করেছি শপথ কোরআনের পথ চলবো সে পথ ধরে করেছি শপথ শাহাদাত সোপে তাই আল্লাহর রাজ চাই শাহাদাত সোপে তাই আল্লাহর রাজ চাই অন্তরে শহীদের খ শহীদের আমাদের গৌরব শহীদের আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরা শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের বিপ্লবী শপথে ফাগুনের ফুলে রাঙা সৌরভ শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরা শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরব শহীদেরা আমাদের গৌরা